তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উম্মেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কবি ফরুকের ছন্দে মাখাম কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে কবি ফরুকের ছন্দে মাখাম কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে হাসন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে একটি সোনার দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ শরিয়াতুল্লাহ শাহজালালের রক্তে রাঙা হলো এই দেশ তিতুমিরের জীবন দিয়ে গড়ল সোনার বাংলা শরিয়াতুল্লাহ শাহজালালে রক্তে রাঙা হলো এই দেশ তিতুমিরের জীবন দিয়ে গড়ল সোনার বাংলাদেশ পিরাউলিয়ার চরণ ভূমি পিরাউলিয়ার চরণ ভূমি পিরাউলিয়ার চরণ ভূমি এই তো আমার দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি শেখ মুজিবের এই বাংলাদেশ শহীদ জিয়ার এই বাংলাদেশ সফি সাহেবের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক শিল্পী নওশাদ মাহফুজ ও মাসুম বিল্লার কথা ও সুরে নিরন্তর সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় যৌথ অ্যালবাম সব কথা সব সুর ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন বিদ্রোহী শিল্পী মাসুম বিল্লাহ ইবনে নাইম এবং সাগর হোসাইন দিক নির্দেশনায় হজরত মাওলানা আব্দুল কাইম মিয়া প্রযোজনায় গোয়ালগেরাম আলিয়া কামিল মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ শব্দগ্রহণে রিদম স্টুডিও ডাউনলোড করার জন্য ক্লিক করুন W dot L dot com অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত দুই এক নয় নয় এক এক সাত আট এই নম্বরে